সুযোগ লাভ করেছিল মুসলমান হয়েছিল কিন্তু তারা তাদের কাছে সুস্পষ্ট হেদায়াত প্রমাণিত হওয়ার পরেও তারা এই হেদায়াতকে গ্রহণ না করে তারা পিছনে ফিরে গিয়েছিল অর্থাৎ তাদের পূর্ব জাহিলিয়াতি জীবনের মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিল আসলে তাদের কর্মটাকে শয়তান খুব সুন্দর করে দেখিয়েছিল আর মিথ্যা আশার মধ্যে তাদেরকে ডুবিয়ে রেখেছিল এইসব লোকদের কথা বলা হচ্ছে যে তারা আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ নাজিল করা কিতাব কোরআন মজিদকে যারা অপছন্দ করে এরা এদের অনুসারী ছিল এরা মুসলমান নাম ধারণ করেছিল মুসলিম ছিল কিন্তু অনুসরণ করত ওই সব লোকদের যারা আল্লাহর কোরআনকে কোরআনের বিধানকে অপছন্দ করে এই সকল লোকদের কথা বলা হয় এখানে কাফেরদের কথা বলা হয়নি যারা মুসলিম নাম ধারণ করে কাফেরদের অনুসরণ করছে সেই লোকদের কথা বলা হয়েছে এদের যখন মৃত্যুর সময় আসবে তখন ফেরেস্তাগন তাদের চেহারায় এবং পিঠের উপর আঘাত করবেন তাদের চেহারা এবং পিঠে আঘাত করে করে তাদের মৃত্যু ঘটাবেন তখন সেই সময় তাদের অবস্থাটা কেমন হবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন কোন সৎ লোকের মৃত্যুর সময় হয় আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তখন রহমতের ফেরেস্তাগণ জান্নাতের সুগন্ধি যুক্ত নরম রুমাল নিয়ে তারা আসেন একদল ফেরস্তা আসেন আজরাইল যখন রুহ কবচ করবেন তখন তার সামনে অত্যধিক শান্তভাবে তার সামনে হাজির হন এবং তাকে ডাকেন ওহে আল্লাহর নেক বান্দা তুমি তোমার রবের সন্তুষ্টির পানে বের হয়ে আসো তখন এই নেক লুকের জানটা এত সহজে বের হয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন যেন তোমরা পানির পাত্র থেকে পানি বের করার জন্য যখন কাজ করো আর তখন পানি যেভাবে সহজে বের হয়ে আসে এইভাবে নেককারের রুহটা বের হয়ে আসে তখন তার রুটা সুগন্ধিযুক্ত ওই নরম রুমালের মধ্যে রাখা হয় ফেরস্তাগুন কুশির সাথে একজনের হাত থেকে আরেকজনের হাত বদল করে করে তারা আসমানে নিয়ে যান আসমানের পাহারাদার ফেরেস্তারা জিজ্ঞাসা করেন এটা তোমরা কার রুহ নিয়ে এসেছ তখন তারা বলেন অমুকের পুত্র অমুক বা অমুকের মেয়ে অমুকের রুহ নিয়ে এসেছি তখন তারা তাকে অভিবাদন জানান স্বাগতম জানান এরপর আসমানের দরজা খুলে দেন এইভাবে সাত আসমান পারি দিয়ে যখন আল্লাহর কাছে নেওয়া হয় তখন আল্লাহ সুবাহ আদেশ করেন আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতিদের তালিকায় লিপিবদ্ধ করে দাও এবং তাকে তোমরা আবার দুনিয়ায় নিয়ে যাও তখন রাসুল্লাহ সাল্লাম তেলাওত করলেন মিনহা খালাক নাকুম ওয়া ফিহা নুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি তোমাদেরকে এই মাটি থেকেই পয়দা করেছি আর মাটির মধ্যে আবার তোমাদেরকে ফিরিয়ে দেব পুনরায় এই মাটি থেকেই তোমাদেরকে উঠাবো বের করে আনব তখন ফেরেস্তাগণ তার উহুটা নিয়ে জমিনে আসেন তার কবরে তখন তার রুহুটা যখন নিয়ে আসা হয় তখন ফেরেস্তাগণ তাদেরকে জিজ্ঞাসাবাদ তাকে জিজ্ঞাসাবাদ করেন তোমার রব কে সে বলে আমার রব আল্লাহ তোমার দিন কি আমার দিন ইসলাম রাসুল্লাহ সাল্লু দেখিয়ে বলে উনি কে তিনি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তারা জিজ্ঞাসা করেন তুমি এসব তুমি জানলে কেমন করে সে বলবে যে আমি আল্লাহর কিতাব থেকে এগুলো জেনেছি আল্লাহর পক্ষ থেকে তখন ফেরেস তাদেরকে আদেশ করা হয় আমার বান্দাকে প্রশ্ন করা তোমরা ছাড়ো সে দুনিয়া বড় কষ্টে ছিল তাকে এখন শান্তিতে থাকতে দাও তাকে তোমরা জান্নাতের একটা পোশাক পরিয়ে দাও জান্নাতের একটা বিছানা তার জন্য বিছিয়ে দাও আর তার কবরটাকে দৃষ্টির সীমানা পর্যন্ত প্রশস্ত করে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটা সম্পর্ক করে দাও নেককার ব্যক্তি তখন জান্নাতি পোশাক পরে জান্নাতের বিছানায় শুয়ে থাকে ইস্তাফিলের সিঙ্গার আওয়াজ শুনে সে জেগে উঠে বলবে আমি এই মাত্র একটু ঘুমালাম কি আমার ঘুম ভাঙ্গাল আর বৎকারে রুহ যখন কবজ করার জন্য ফেরেস্তারা আসেন তখন দুর্গন্ধযুক্ত শক্ত চট নিয়ে আসেন বিকট চেহারা নিয়ে আজরাইল তার সামনে হাজির হয়ে তাকে ধমক দিতে থাকেন ওরে পাপিষ্ট তুই তোর রবের অসন্তুষ্টির পানে বের হয়ে আয় তোর জন্য নির্ধারিত আজাবের স্বাদ গ্রহণ করার জন্য বের হয়ে আয় আর ফেরস্তাগুন তখন তার চেহারা এবং পিঠে আঘাত করতে থাকেন এই বৎকারের রুটা বের হতে চায় না তখন তার শরীরের মধ্যে লুকাতে চায় বের হতে চায় না তখন ফেরস্তাগুন তার চেহারা এবং পিঠে আঘাত করতে থাকেন তাকে আঘাত করতে করতে শেষ পর্যন্ত ভীষণ কষ্ট দিয়ে তার রুহুটা বের করেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন জীবন্ত একটা ছাগলের চামড়া বিপরীত দিকে টেনে ফিললে যেইভাবে ছাগলের কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে তার রুহটা বের করা হয় এরপর তার রুহুটা দুর্গন্ধযুক্ত শক্ত চটের মধ্যে রাখা হয় আর তার রুহ থেকে এমন দুর্গন্ধ ছড়ায় যে মানুষ এবং জিন ছাড়া অন্য সকল প্রাণীটা বুঝতে পারে এই এত দুর্গন্ধ ছড়ায় ফেরেস্তাগণ তার রুহটা নিয়ে আসমানে যান আসমানের পাহারাদার ফেরেস্তারা জিজ্ঞাসা করেন এটা কার রূপ তখন তারা বলে এটা অমুকের পুত্র অমুক বা অমুকের মেয়ে অমুকের রূপ ফেরেস্তারা তখন বলেন এই পাপিষ্ঠের জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না তখন ফেরেস্তাগন তার রুহুটা জমিনের মধ্যে ছুড়ে মারেন হাতে করে আর ওই চটের মধ্যে করে আনেন না শূন্য থেকে ছুড়ে মারেন যাতে তার ভীষণ কষ্ট হয় তাকে কষ্ট দেওয়ার জন্য তার রুহুটা যখন কবরের মধ্যে পৌঁছে ফেরেস্তারা যখন জিজ্ঞাসাবাদ করেন সবগুলো জবাব একটাই বলে হা হা লা আদ্রি হায় হায় আমি তো কিছুই জানি না ফেরেস্তার বলেন তুই তো মিথ্যাবাদী এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয় তাকে তোমরা দুচকের একটা পোশাক পরিয়ে দাও আগুনের একটা পোশাক পরিয়ে দাও তার জন্য আগুনের একটা বিছানা বিছিয়ে দাও আর তার কবরটাকে সংকীর্ণ করে দাও তখন দুই দিকের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে একদিকে পাজরের হার অন্য দিকের পাজরের হারের মধ্যে ঢুকে যাবে এরপর বলা হবে তার কবরের সাথে জাহান নামের একটা সম্পর্ক করে দাও এইভাবেই সে হাসরের ময়দান এ উঠার আগ পর্যন্ত এইভাবে সে কবরের মাঝে সাক্ষী বুক করতে থাকবে এই পাপিষ্ট ব্যক্তি আল্লাহ সুবাহ এই আয়াতের মধ্যে তার মৃত্যুকালীন সময়ের এই কষ্টের কথাটা বলছেন যারা আল্লাহর নাজিল করা কিতাব কোরআন মজিদ নিজেরা মেনে চলে না কোরআন মজিদ অনুযায়ী নিজেদের জীবন যাপন করে না বরং কোরআনের প্রতি ইমানের দাবি করার পরও আর মুসলিম দাবি করার পরও ওই সব লোকদের অনুসরণ করে যারা এই কোরআনকে অপছন্দ করে যারা কোরআনকে অপছন্দ করে তাদেরই অনুসারী এরা তাদের এই অপরাধের কারণে আল্লাহ তার মৃত্যুর সময়ে তাদেরকে এইভাবেই কষ্ট দিবেন ফেরেস্তাগণ তাদের চেহারা এবং পিঠে আঘাত করতে থাকবেন আর আঘাত করতে করতে তার রুহটা বের করবেন আল্লাহ বলছেন তখন তাদের কি দশা হবে ফাঁকাইফা ফাঁকাইফা তাদের কি অবস্থা হবে ইদা তাওয়াফাতহুমুল মালাইকা যখন ফেরেস্তাগণ তাদেরকে মৃত্যু ঘটাবেন তাদের চেহারা এবং পিঠে আঘাত করতে করতে তাদের সেই মৃত্যুর কঠিন বিভীষাকময় অবস্থাটা আল্লাহ এখানে তুলে ধরেছেন যারা সত্যি কোরআনকে নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে না কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না বরং কোরআনের প্রতি ইমানের দাবি করা সত্ত্বেও ওই সব লোকদেরই অনুসরণ করে যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না বরঞ্চ কোরআনের বিধানকে তারা অপছন্দ করে ওইসব লোকদেরকে যারা অনুসরণ করে তাদের এই কঠিন অবস্থা হবে তাদের মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে তাদের কবরের জিন্দিগি তো এই কঠিন আজাব এরপর চূড়ান্ত আজাব তো তার জন্য রয়ে গেছে ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم এটা এই জন্য আল্লাহ বলছেন এটা এই জন্য যে তারা ওই বিষয়ের অনুসরণ করেছিল যেই বিষয়ের প্রতি আল্লাহ অসন্তুষ্ট তারা এমন বিধানের অনুসারী ছিল যেই বিধানের অনুসারীদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট রাগান্বিত আর তারা আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করেছিল অতপর আল্লাহ তাদের আমলগুলোকে বরবাদ করে দিলেন এই কথাগুলো দেখবেন যে কাফেরদের জন্য বলা হয়নি বলা হয়েছে মুসলিম নামদারি লোকদের কথা যারা নিজেদেরকে মুসলমান মনে করে ইমান এনেছে মনে করে মুমিন মনে করে অথচ তাদের জীবন পরিচালনার জন্য তাদের সামনে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের অনুসরণ তারা করে না বরং এর পরিবর্তে অন্য যত প্রকারের বিধান আছে সেইগুলোর মধ্য থেকে তাদের পছন্দ অনুযায়ী কোন বিধানকে তারা গ্রহণ করে নেয় আর তারই অনুসারী হয় এখানে আল্লাহ বলেছেন যে তারা ওই বিষয়ের অনুসরণ করে ওই পথের অনুসরণ করে যেই পথের প্রতি আল্লাহ অসন্তুষ্ট রাগান্বিত ওই আইন কানুন তারা মানে যে আইন কানুনকে আল্লাহ অপছন্দ করেন আর ওই আইন মানে যারা তাদের প্রতি আল্লাহ রাগান্বিত হন আল্লাহ সুবাহ মানুষের জীবন যাপনের জন্য যে বিধান দিয়েছেন যে শরীয়ত দিয়েছেন এ ছাড়া যত প্রকারের বিধান শরীয়ত দুনিয়ায় মানুষ চালু করে এ সবগুলোর প্রতি আল্লাহ অসন্তুষ্ট এবং এর অনুসারীদের প্রতি আল্লাহ রাগান্বিত যারা ওই মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করে তারা মূলত আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে তারা জানে আল্লাহর সন্তুষ্টি কোথায় আল্লাহর সন্তুষ্টি হল আল্লাহর পথে যারা আল্লাহর নাজিল করা কিতাব কোরআন মজিদ অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন আর যারা আল্লাহর নাজিল করা কিতাব কোরআন ছাড়া অন্য কোনো মত পথের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন আল্লাহর সন্তুষ্টির পথটাকে তারা অপছন্দ করে অর্থাৎ কোরআনের পথটাকে তারা অপছন্দ করে এই কথাগুলো যদি আমরা দেখি বাস্তব জীবনে মুসলিম নামদারি লোকদের সামনে যদি এই কথাগুলো বলা হয় দেখবেন একশো পার্সেন্ট সত্য এই কথাগুলো প্রমাণিত হবে তাদেরকে যদি কোরআনের আইনের কথা বলা হয় বিধানের কথা বলা হয় এই নামদারি মুসলিমদেরকে সাথে সাথে তারা এটা অপছন্দ করবে তারা বলবে আজকের যুগে তো এটা সম্ভব না সহজ কথায় বলে দেবে যে এখন কি আর এগুলো মানা সম্ভব যুগ অনেক পরিবর্তন হয়েছে দেড় হাজার বছর আগের এই বিধান আজকের আধুনিক যুগে চলতে পারে না না উজুবিল্লা মিন জালিক এই ধরনের কথাগুলো মুসলমানদের মুখ থেকে বেরিয়ে আসে অহরহ বেরিয়ে আসে অর্থাৎ তারা জানে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় আর আল্লাহর হুকুমের পরিবর্তে মানুষের তৈরি করা হুকুম হাকাম অনুযায়ী জীবন যাপন করলে আল্লাহর অসন্তুষ্টি পাওয়া যায় এরপরও তারা আল্লাহর সেই অসন্তুষ্টির পথ থাকে তারা নিজেদের জন্য গ্রহণ করে নেয় আর আল্লাহর সন্তুষ্টির পথটাকে তারা অপছন্দ করে এখানে দুইটি কারণ বলা হয়েছে একটা হল তারা এমন বিধানের অনুসরণ করে যেই বিধানের অনুসারীদের প্রতি আল্লাহ রাগান্বিত আর তারা আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে অর্থাৎ যেই পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় সেই পথে তারা চলে না বরং বুঝে শুনে যেই পথে চললে আল্লাহ অসন্তুষ্ট হন সেই পথটাকেই তারা পছন্দ করে নেয় আল্লাহ তাদের আমলগুলোকে বরবাদ করে দিয়েছেন এই লোকগুলো দুনিয়ায় কিছু ভালো কাজ করে এই মুসলিম নামদারি লোকগুলো হয়তো মাঝে মধ্যে সালাত আদায় করে বা নিয়মিতই করে সিয়াম পালন করে মাঝে মাঝে হয়তো জাকাত দেয় দান হৈরাত করে লোকদের সাথে উত্তম ব্যবহার করে আত্মীয়তার হক আদায় করে এই ধরনের হয়তো ভালো ভালো অনেকগুলো কাজ করে যেগুলো সোয়াবের কাজ এই কোন সোয়াবের কাজ আমলের কোনো বদলা আল্লাহর কাছে তারা পাবে না তাদের এই কর্মের কারণে তাদের আমলগুলোকে তারা নিজেরাই ধ্বংস করে ফেলেছে তারা নিজেরাই নিজেদের আমলকে তারাই বরবাদ করে ফেলেছে কিভাবে করেছে ওই দুইটি কর্ম এক হলো তারা আল্লাহর বিধানের পরিবর্তে অন্যের বিধান দ্বারা জীবন পরিচালনা করে দ্বিতীয় হল যেই পথে আল্লাহর সন্তুষ্টি সেই পথে তারা চলে না এর বিপরীত পথে তারা নিজেদের জীবন পরিচালনা করে এই বিষয়টা তো আমরা আরো একটু সহজ করে বুঝতে পারি আজকে আমাদের এই সমাজে বিপুল সংখ্যক মুসলিম নামদারি লোকেরা আছে যার মধ্যে আমাদেরই আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলের মধ্যে জড়িত আছেন তারা কোন বিধান মেনে চলছেন আজকে এই দেশে প্রতিষ্ঠিত আছে তাগুতি শয়তানি বিধান আল্লাহর প্রতিপক্ষ একটা শক্তি এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত যারা নিজেরা আইন তৈরি করে অথবা তাদের পূর্বে কেউ আইন তৈরি করে রেখেছিল সেই আইনটাকে তাদের নিজেদের শরীয়তের অন্তর্ভুক্ত করে নিয়েছে এই তাহুতি শয়তানি রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে এই সমাজে যেভাবে শাসন কর্তৃত্ব পরিচালিত হচ্ছে আমাদের এদেশের মুসলিম নামদারি লোকেরা এই তাহুতি শয়তানি রাষ্ট্র ব্যবস্থার অনুসারী মুসলিম নাম ধারণ করার পরেও তারা এই তাহুতির শয়তানি রাষ্ট্র ব্যবস্থারই তারা অনুসারী কেউ হয়তো ক্ষমতা এখন যারা আছে তাদের অনুসরণ করে কেউ হয়তো এখন বিরোধী দলে জলে যারা আছে তাদের অনুসরণ করে সাধারণ মুসলিম জনগোষ্ঠী মূলত দুইটাই তাগুত এই দুইটি তাগুতই শয়তানি শক্তির অনুসারী অথচ এরা নিজেদেরকে মুসলিম দাবি করে আর এদেশের এই তাগুতি শয়তানি শক্তির দ্বারক বাহক যারা তারাও নিলে নিজেদেরকে মুসলিম মনে করে দাবিও করে প্রকৃতপক্ষে এরা হল তাগুতি শয়তানি শক্তি আল্লাহর প্রতিপক্ষ শক্তি এই শক্তি মানুষের সামনে যেই জীবন বিধান পেশ করে তারা তার অনুসরণ করে এতে তারা সন্তুষ্ট থাকে বরং এর বিপরীত যে আল্লাহ বিধান দিয়েছেন কোরআন মজিদে সেটাকে তারা পছন্দ করে না আমরা যদি জনশক্তিকে আমরা হিসাব করি আকৃদাগত ভাবে বিশ্বাসগত ভাবে তাদের কর্মগত ভাবে অধিকাংশ মুসলিম নামদারি লোক কোন না কোনো ভাবে এটা প্রতিষ্ঠিত তাগুতের গুলামি হোক আর বিরোধী দল যে সেও তাগুত তার গুলামি হোক কারো না কারো গুলামি তারা কবুল করে আছে এদেরকে নিজেদের ইলাহ বানিয়ে নিয়েছে তারা ওই তাগুত ইলার গুলাম যদিও দাবি করে এরা নিজেদেরকে মুসলিম আল্লাহ সুবাহ মুসলিম দাবি করার কারণে তারা ইসলামের কিছু কিছু কাজ করে এগুলো ভালো কাজ আল্লাহ বলছেন তাদের ওই কর্মের কারণে তাদের এই আমলগুলো বরবাদ হয়ে গেছে এই কারণে ফেরেস্তাগণ তাদের মৃত্যুর সময় তাদের চেহারা এবং পিঠে আঘাত করতে করতে তাদের রুহগুলো বের করবেন এইখানে এই কথাটাই বলা হয়েছে দালিকা এটা এই জন্য ফেরেস্তারা কেন তাদের চেহারা এবং পিঠে এইভাবে আঘাত করবেন মৃত্যুর সময় আর কেন তাদের কবরের মধ্যে এত কঠিন শাস্তি দেওয়া হবে এ ছাপগুলো বলছেন এই কারণে দেওয়া হবে যে তারা এমন বিধানের অনুসরণ করত এমন লোকদের অনুসরণ করত যেই বিধানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট রাগান্বিত আল্লাহ তার বিধান শরীয়তের পরিপন্থী যা কিছু আছে কোনো কিছুই তিনি গ্রহণ করেন না আল্লাহ সুবাহান মানুষের তৈরি করা বিধানকে সম্পূর্ণভাবে তিনি প্রত্যাখ্যান করেছেন যে আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা অন্বেষণ করে আল্লাহ তা গ্রহণ করবেন না আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ সুবাহ আরো বলছেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طمعا وكرها وإليه يرجعون তারা কি আল্লাহর দিনের পরিবর্তে এমন কোন জীবন ব্যবস্থা তালাশ করে যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সকলেই আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে আছে তারা সকলেই মুসলিম আল্লাহর বিধান তারা মেনে চলে অথচ এরা আল্লাহর বিধানের পরিবর্তে এমন কোন বিধান কি তারা তালাশ করে আল্লাহ সুবাহ যে বিধান সমর্থন করেন না যে বিধানটাকে তিনি গ্রহণ করেন না আল্লাহ সুবাহান নিজের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বিধান মানুষের জন্য দিয়েছেন এই বিধান ছাড়া অন্য বিধান অনুযায়ী যারা চলে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট রাগান্বিত আর আল্লাহর দেওয়া পথ এই কোরআন মজিদের দেখানো শিখানো পথ এই পথটা হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ যারা এই পথে চলে না আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন অর্থাৎ এই সকল লোকেরা জানে কোরআনের পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় জেনে বুঝেও আল্লাহর এই সন্তুষ্টির পথটা তারা গ্রহণ করে না পক্ষান্তরে তারা এর বিপরীত প্রতি নিজের জীবনটাকে পরিচালনা করে এর দ্বারা বোঝা যাচ্ছে ও কারিহুরে দোয়ানাহু তারা আসলেই আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে যেই পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় ওই পথটাকে তারা অপছন্দ করে এই কারণে তারা তাদের যে ভালো আমলগুলো করেছিল সবগুলো বরবাদ হয়ে গেছে এগুলোর বিনিময় তারা আল্লাহর কাছে পাবে না أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم যাদের অন্তরে রোগ রয়েছে তারা কি মনে করে নিয়েছে যে আল্লাহ তাদের অন্তরের সেই বিদ্বেষ বা প্রকাশ করে দিবেন না মুনাফিকরা বাহ্যিকভাবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে এসে রাসুলের প্রতি মোহাব্বত ভালোবাসার কথা বলতো বাহ্যিকভাবে আনুগত্য প্রকাশ করত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কথাগুলো যেন তারা মনোযোগ দিয়ে শুনছে এই ভাবটা তারা দেখাত সামনাসিনী অবস্থা তাদের একটা ছিল কিন্তু অন্তরের মধ্যে রাসুলের প্রতি ভালোবাসা ছিল না বিপরীত ভাবনা ছিল অন্তরের মধ্যে এটা ছিল ইসলাম যাতে শক্তিশালী হতে না পারে ইসলাম যাতে বিজয়ী হতে না পারে তাদের বাপ দাদার আমল থেকে প্রতিষ্ঠিত সেই মতাদর্শই যাতে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত থাকে এটা মনে প্রাণে চাইত রাসুলের প্রতি ইসলামের প্রতি তাদের যে একটা বিদ্বেষ ভাব অন্তরের মধ্যে লুকানো আছে যদিও বাহ্যিকভাবে এটা প্রকাশ করে না বাহ্যিকভাবে প্রকাশ করে এর বিপরীতটা ইসলামের প্রতি ভালোবাসা দরদ রাসুলের প্রতি মহাব্বত এগুলো বাহ্যিকভাবে প্রকাশ করে এই সব লোকদের কথা আল্লাহ বলছেন এই সকল লোকেরা কি মনে করে নিয়েছে যে তাদের অন্তরের মধ্যে যে লুকিয়ে রেখেছে তাদের বিদ্বেষ বাপ ইসলামের প্রতি তাদের বিদ্বেষ রাসুলের প্রতি বিদ্বেষ যাতে লুকিয়ে রেখেছে তারা কি মনে করে নিয়েছে যে আল্লাহ এটা প্রকাশ করে দিবেন না আল্লাহ তারা কি মনে করে নিয়েছে আল্লাহ তাদের অন্তরের সেই কলুষতা অন্তরের সেই বিদ্বেষ অন্তরের মধ্যে তাদের পোষণ করা শত্রুতা আল্লাহ প্রকাশ করে দিবেন না এটা কি তারা মনে করে নিয়েছে আল্লাহ সুবাহ এই মুনাফিকদের অন্তরের অবস্থার এখানে মূলত প্রকাশ করছেন যে যাদের অন্তরে রোগ রয়েছে আম হাসিবাল্লাদিহিম মারাও যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে মুনাফিকের রোগ বাহ্যিকভাবে তারা মুসলিম কিন্তু অন্তর থেকে তারা পোষণ করে তাদের বাপ দাদার আমল থেকে প্রতিষ্ঠিত সেই জাহিলি মতাদর্শ সেটাকেই তারা পছন্দ করে কোনো কারণে হয়তো তারা বাধ্য হয়েছে মুসলিম পরিচয় দিতে হয়তো কোনো কারণে তারা মুসলিম হয়ে গেছে নামটা হয়ে গেছে এই জন্য তারা বাহ্যিকভাবে তাদের পরিচিতিটা মুসলিম কিন্তু তারা ইসলামকে পছন্দ করে না আমরা তো আজকে দেখছি এই সমাজের মধ্যে অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা কখনো কখনো নিজেদের মুসলিম বলে দাবি করে খুব জুড়ে সুরে তাদের ইসলামের এই দাবি করাটা হল অসৎ উদ্দেশ্য নিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য বা আরোহণ করার জন্য তাদের মুসলিম দাবিটা হল শুধুমাত্র একটা বেলকিবাজি প্রকৃতপক্ষে ইসলামের প্রতি তাদের কোনো দরদ নেই ইসলামকে তারা নিজেদের জীবন দর্শন হিসেবে গ্রহণ করে না ইসলামকে নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে না নিজেদের দিন হিসাবে ইসলামকে গ্রহণ করে না এই সকল লোকেরা বাহ্যিকভাবে ইসলামের প্রকাশটা গোটায় মুসলিম হিসেবে পরিচয় দেয় কিন্তু অন্তরের মধ্যে তাদের লুকানো আছে ইসলামের প্রতি তাদের বিদ্বেষ ঘৃণা ইসলামকে যে তারা অপছন্দ করে এটা অন্তরের মধ্যে লুকানো আছে আমরা এমন একটা দেশে বাস করি আমরা এই আয়াতগুলো আমরা হয়তো সবচেয়ে উত্তমভাবে বোঝার সুযোগ এই দেশের মুসলিম নামদারি লোকেরা এদেশে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিভিন্ন সময়ে হয়তো এ দল না ওই দল এরা সকলের আদর্শ একটা তারা সকলেই সেই কুফরি মতাদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এবং কুফুরকেই তারা পছন্দ করে এবং এই দেশের মানুষ যাতে কোনোদিন ইসলাম মানতে না পারে সেই ব্যবস্থাগুলোর আয়োজন তারা করে আর এদেশের মানুষ যাতে ইসলাম জানতেও না পারে জানার পথগুলোকেও তারা রুদ্ধ করতে চায় তাদের তাগুতি রাষ্ট্রীয় শয়তানি ব্যবস্থার মাধ্যমে তারা এই পথটাকেও তারা বন্ধ করে দিতে চায় এ সকল তৎপরতা কন্টিনিউ তারা করে যাচ্ছে তাদের এই অপতৎপরতাগুলো অব্যাহত তারা রেখেছে এই কারণে তাদের অন্তরের মধ্যে রয়েছে ইসলামের প্রতি বিদ্বেষ যদিও বাহ্যিকভাবে তারা ইসলামের প্রতি দরদ মাঝে মাঝে দাবি করে কিন্তু বাস্তবে কখনো ইসলামের পক্ষে তারা কোনো কাজই করে না মনে করেন বর্তমান প্রতিষ্ঠিত পাগুতি শয়তানি রাষ্ট্র ব্যবস্থার দ্বারক বাহক যারা রয়েছে তারা ইসলামের মূল কোনো বিষয় না হলেও যদি কোথাও দেখে ইসলামী সংস্কৃতির কোনো ধরনের একটা চিহ্ন আছে সেটাকেও মুছে ফেলে দিতে তারা তৎপর যে মুসলিম বোঝা যায় এমন কোন ধরনের শব্দ বাক্য বা কোনো নিদর্শন এটাও তারা সহ্য করতে পারে না মনে করেন তাদের তাগুতি শয়তানি সংবিধান যেটা দিয়ে টিস্যু হিসেবে ব্যবহার করাটাও মনে হয় বৈধ হবে না সেই তাগুতের সেই শয়তানি সংবিধানের উপরে বিসমিল্লা লিখা ছিল এটাও সহ্য করতে পারেনি কারণ বিসমিল্লাটা একটা মুসলিম নিদর্শন এটাকে বাংলাতে অনুবাদ করে যে স্রষ্টা এটা হিন্দুরাও স্রষ্টা বলে বৌদ্ধরাও স্রষ্টা বলে ইহুদি খ্রিস্টানরাও স্রষ্টা বলে এই জন্য তারা এখানে আল্লাহ শব্দটি বাদ দিয়ে সেখানে স্রষ্টা লিখেছে সৃষ্টিকর্তার নামে কিন্তু বিসমিল্লার অনুবাদ এটা নয় বরঞ্চ এই দুষ্ট শয়তান কাফির গুরু বিসমিল্লাকে বিকৃত করেছে বিসমিল্লার অর্থ কি আল্লাহর নামে শুরু করছি তা স্রষ্টার নামে নয় আল্লাহ শব্দটি আল্লাহর জাতি নাম এটা গুণবাচক নাম নয় আল্লাহ নামটি হল আল্লাহর জাতি নাম সত্যাগত নাম এটার কোনো ধরনের পরিবর্তন করা যায় না এর কোনো অনুবাদ করা যায় না আল্লাহ শব্দের কোনো অনুবাদ নাই আল্লাহ আল্লাহ এটা তার সত্যাগত জাতিগত নাম আর খালিক হচ্ছেন স্রষ্টা এটা গুণবাচক নাম এখানে বিসমিল খালিক বলা হয়নি বলা হয়েছে বিসমিল্লা সৃষ্টিকর্তার নামে বিসমিল্লার অনুবাদ করে এই দুষ্ট শয়তানগুলো বিসমিল্লাকে অপমান করেছে এটা বাংলা অনুবাদও হয়নি মূলত তারা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা যে বা যে স্রষ্টা দাবি করে ওই স্রষ্টার নাম উচ্চারণ করার জন্যই তাদের কাছে গ্রহণযোগ্যতার জন্যই তারা এটা করেছে এরা আল্লাহর নামটাকেও তারা বরদাস্ত করতে পারে না এই কাফের শয়তানগুলো তাদের শাসনকালীন সময়ে মুসলিম যত নিদর্শন আছে মুসলিম ইসলাম আল্লাহ রাসুল এই সকল শব্দগুলোকেও তারা মূল জায়গা থেকে স্থানান্তরিত করেছে সরিয়ে ফেলেছে অথবা বিকৃত করেছে এরা কোনদিন এটা তারা সহ্য করে না এই জন্যেই আল্লাহ এই কথাটাই বলেছেন মুসলিম নাম ধারণ করার পরেও তাদের অন্তরে যে রয়েছে কুফুরির রূপ তাদের ভিতরে লালন করছে কুফুরি সিরকি সেই রূপটাকেই তারা অন্তরে লালন করেছে এই সকল লোকেরা কি মনে করেছে তাদের অন্তরে যে লুকিয়ে রেখেছে ইসলামের প্রতি বিদ্বেষ খুব এটা আল্লাহ প্রকাশ করে দিবেন না তারা কি সবসময় মুসলমানদেরকে ধোকা দিয়ে তারা এইভাবে মুসলমানদের সমাজে তাদের কুফরি করে যেতে পারবে বলে মনে করে নিয়েছে এটা যে অসম্ভব মুসলমানরা এদের অন্তরের সেই অবস্থাটা বুঝতে পারবেন এটা তাদের কর্মের মাধ্যমে এটা প্রকাশ হয়ে যাবে তখন মুসলমানরা বুঝতে পারবেন এদের মুসলিম দাবি করাটা সম্পূর্ণ মিথ্যা দাবি বাহ্যত এরা মুসলিম নাম ধারণ করলেও প্রকৃতপক্ষে এরাই হচ্ছে কাফের মুসলমানগণ তারা তাদের শত্রু হিসাবে এদেরকে বাছাই করে নিতে কখনো ভুল করবে না আল্লাহ মুসলমানদের কাছে তাদের অন্তরে সেই অবস্থাটা প্রকাশ করে দেবেন হজরতে উসমান রাজু আল্লাহ বলেছেন মানুষ অন্তরে যা লালন করে তার কথা এবং তার চেহারায় এটা তার অজান্তেই প্রকাশ হয়ে যায় তার অনিচ্ছাকৃত ভাবেই প্রকাশ হয়ে যায় তার অন্তরের মধ্যে যে অবস্থাটা লুকিয়ে রাখে এটা কেউ জানে না সেও লুকিয়ে রাখে কিন্তু অসতর্কতাবশত সেটা গোপন রাখতে পারে না কখনো কখনো তার মুখ দিয়ে অন্তরের সেই প্রকৃত অবস্থাটা বের হয়ে পড়ে তার চেহারার মধ্যে এই ভাবটা ফুটে উঠে এই জন্য তার অন্তরের ওই বিষয়টা সে কোনোদিনই লুকিয়ে রাখতে পারে না তার এটা প্রকাশ হবেই তার চেহারায় এবং তার কথার মাধ্যমে ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم আমি যদি চাইতাম তাদেরকে আমি তোমাকে দেখিয়ে দিতাম তাহলে তাদের চিহ্ন দেখে তুমি তাদের পরিচয় পেয়ে যেতে তবে তুমি তাদের কথার ধরন দেখে অবশ্যই চিনতে পারবে আল্লাহ তোমাদের আমল সমূহ সম্পর্কে জ্ঞাত আছেন এখানে আল্লাহ সুবাহ বলছেন মুনাফিকদের অবস্থাটা যে আমি যদি চাইতাম আমি সরাসরি তোমাকে দেখিয়ে দিতাম ওটা মুনাফিক ওটা মুনাফিক আমি তোমাকে দেখিয়ে দিতাম মুনাফিকগুলোকে ফালা আরাত্তাহুম তখন তুমি তাদের লক্ষণ দেখি তুমি চিনে ফেলতে পারতে মুনাফিক গুলোকে তবে অবশ্যই তুমি তাদেরকে চিনতে পারবে তাদের কথার ধরন দেখে এখানে আল্লাহ সুবাহ আমভাবে সাধারণ মুনাফিক গুলোকে সরাসরি পরিচয় করে দেন নাই এটার কারণ ছিল এই এটা হতে পারে এই মুনাফিক গুলোর মধ্য থেকে কেউ কেউ তার মুনাফিকি ছেড়ে দেবে ছেড়ে দিয়ে তারা ইমানের পথে চলে আসতে পারে কিন্তু যদি তাদেরকে সরাসরি মুসলিম জামার সামনে তাদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় তখন তারা তো এমনিতে আলাদা হয়ে গেল তখন তাদের যে ফিরে আসার সুযোগটা মুসলমানদের কাছে থেকে ইসলাম জেনে বুঝে ইসলামের পথে ফিরে আসার সুযোগটা যে ছিল সেটা যে শেষ হয়ে যাবে এরা আর ফিরে আসতে পারবে না হতে পারে তাদের মধ্য থেকে কেউ কেউ ফিরে আসার সুযোগ হবে এই জন্য আল্লাহ সুবাহ মুনাফিকদেরকে আমভাবে পরিচয় করিয়ে দেন নাই কিন্তু আল্লাহ বলছেন যদি আমি চাইতাম তাহলে আমি মুনাফিকগুলোকে তোমার সামনে পরিচয় করে দিতাম তাহলে তুমি তাদেরকে দেখেই চিহ্নগুলা দেখেই বুঝে নিতে পারছে এটা মুনাফিক এটা মুনাফিক কিন্তু আল্লাহ এটা গোপন দেখেছেন তার ফিরে আসার সুযোগ দেওয়ার জন্য তবে প্রকৃত পক্ষে যেই সকল মুনাফিক ফিরে আসবে না তাদের অন্তরের মধ্যে নেফাকটা মজবুত হয়ে গেছে কুফরিটা তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করে রেখেছে সেই মুনাফেকদের কথা আল্লাহ বলে দিচ্ছেন তুমি তাদের কথার ধরন দেখে চিনতে পারবে মুমিন এবং মুনাফিকের কথার মধ্যে একটু পার্থক্য আছে মুমিনদের কথা হয় সরল সহজ মুমিনরা সুজা কথা বলেন বাঁকা কথা বলেন না গুড়িয়ে ফেসে কথা বলেন না মুমিনরা সবসময় হক কথা বলেন না হক কথা বলেন না মুমিনদের কথাগুলো হয় সত্য তার মিথ্যা কথা বলেন না মুমিনদের বৈশিষ্ট্যটাই হল তারা সকল মানুষের সাথে মুমিনদের সাথে তারা উত্তম আচরণ করেন কারো সাথে খিয়ানত করেন না মুমিনদের সাথে তারা ইনসাফ করেন জুলুম করেন না এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য পক্ষান্তরে মুনাফেকরা এর চেয়ে ব্যতিক্রম হয় তারা কথা বললেই কথার মধ্যে একটা বক্রতা থাকে সুজাভাবে কথা বলে না গুড়িয়ে পেঁচিয়ে কথা বলে সুযোগ মতো যাতে ভিন্ন অর্থ করতে পারে কথা একটা বলল যদি সরাসরি কেউ ধরে ফেলে তখন বলবে আমি তো এটা বুঝাতে চাইনি আমি কথাটার দ্বারা ওইটা বুঝাতে চেয়েছিলাম ওই জন্য একটা কথার মধ্যে ফাঁক রেখে দেয় এই মুনাফেকদের কথাগুলো হয় সব সময় অস্পষ্ট অবুদগণ্য বাঁকা সহজ সরল হয় না আর তার অন্তরের মধ্যে যে জিনিসটা আছে কথার মধ্যে এর বিপরীতটা প্রকাশ করতে চায় কখনো কখনো এমন হয়ে যায় সেই অন্তরের ভাবটাই তার মুখ দিয়ে বের হয়ে যায় ওটার গোপন করে রাখতে পারে না তার ভিতরে সেই ভাবটা ফুটে উঠে যায় মুনাফিক সময় সুযোগ মতো মিথ্যা বলতে অভ্যস্ত তারা বেশি বেশি মিথ্যা কথা বলে এটা মুনাফিকের বৈশিষ্ট্য এরা হলো খেয়ানতকারী এদের কাছে কোনো আমানত সুরক্ষিত নয় এরা খেয়ানত করে এটা মুনাফিকের বৈশিষ্ট্য এগুলো মুনাফিকরা মুসলমানদের জন্য মুসলিম জামার জন্য নিরাপদ নয় মুসলমানদের মুসলিম জামার কোন দুর্বলতার সুযোগ অনুসন্ধানে তারা থাকে যেখানে তারা একটা আঘাত করতে পারে ক্ষতি করতে পারে মুমিনদের পরস্পরের মধ্যে বিদ্বেষ পয়দা করার জন্য তারা সব সময় ছুটাছুটি করে যে বিষয়গুলো আমি সুরায় তবার মধ্যে আলোচনা করে এসেছি এরা যদি মুসলিম জামার মধ্যে শরিক থেকে জিহাদে অংশগ্রহণ করে সেখানে তাদের অসৎ তৎপরতা পরিলক্ষিত হয় এরা এক একখান থেকে অন্যদিকে বেশি ছটফট করে ছুটাছুটি করে তাদের শয়তানি মানসিকতা নিয়ে যাতে এক জায়গার কথা অন্যখানে লাগানো যায় ওইখানের কথা এখানে লাগানো যায় লাগিয়ে দিয়ে মুসলমানদের মধ্যে বিদ্বেষ পয়দা করে দেওয়া যায় শত্রুতা সৃষ্টি করে যায় এবং মুসলিম ঐক্যের মধ্যে ফাটল দড়ানো যায় সুরায় তবাত এই বিষয়গুলো স্পষ্ট করে আলোচনা করা হয়েছে এরা হলো মুনাফিক এদের এই কর্ম থেকে কথা থেকে তাদের কথার ধরন থেকে এরা বোঝা যাবে এরা সুজা কথা বলবে না কথা বলতে গিয়ে একটু আট করে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে এরা মুনাফিক মুনাফিকের বৈশিষ্ট্য এটা আল্লাহ সুবাহ এই কথাটাই বলেছেন অবশ্য অবশ্যই তুমি তাদেরকে চিনতে পারবে তাদের কথার ধরন থেকে তারা যখন কথা বলবে তার ধরন থেকে তাকে চিনতে পারবে এই মুনাফেক রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের সময়ে এমনটি তো অনেক ঘটনা ঘটে গেছে আমি সুরায় তোবার আলোচনা এই বিষয়গুলো আলোচনা করেছি তাবুকের যুদ্ধে যে বারো জন মুনাফিকের যেই ঘটনাটা সে আলোচনা করেছি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মসজিদ নবমী থেকে ছয়ত্রিশ জন মুনাফিককে নাম ধরে ধরে ডেকে ডেকে বের করে দিয়েছিলেন সে আলোচনাগুলো আমরা আগে করেছি তো এইভাবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সময়ে এই মুনাফেকদেরকে যাদের কখন হেদায়তের পথে ফিরে আসার সম্ভাবনা ছিল না বলে আল্লাহ জানেন তাদেরকে এইভাবেই প্রকাশ করে দিয়েছেন তারা লাঞ্ছিত হয়েছে এরপর অনেক মুনাফিক রয়ে গিয়েছিল যাদের পরিচয়টা গোপন ছিল সকল কি একবারে প্রকাশ করে দেওয়া হয়নি তোমাদের সকলের আমল সম্পর্কে আল্লাহ জানেন আমরা যা করি আমাদের সকল অ্যাক্টিভিটিস সকল কর্মতৎপ্রতা আল্লাহ জানেন আল্লাহর এলিমের বাইরে কোনো কর্ম কখনো সম্পাদিত হয় না আল্লাহ সুবাহ বলছেন ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم আমি তোমাদেরকে পরীক্ষা করতেই থাকব যতক্ষণ না আমি জেনে নিতে পারি তোমাদের মধ্যে থেকে কারা মুজাহিদ আর কারা জিহাদের উপর অঠল ধৈর্যশীল তাদেরকে জানার আগ পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষা করতেই থাকবো এবং তোমাদের সকল অবস্থাগুলো আমি পর্যবেক্ষণ করব আল্লাহ সুবাহ এখানে একটা বিষয় স্পষ্ট করে বলেছেন যে তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর পথে জিহাদকারী আর জিহাদের পথে অটল ধৈর্যশীল তাদেরকে সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে আলাদা না করা পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষাই করতে থাকব আল্লাহ তো জানেন না আলামা জেনে নেওয়া পর্যন্ত আল্লাহ বলছেন কিন্তু আল্লাহর এখানে জেনে নেওয়া অর্থ কি এই লোকগুলোর পরিচিতি আলাদা করা আল্লাহ তো পূর্ব থেকেই জানেন কে আল্লাহর প্রতি জিহাদ করবে আর জিহাদের পথে শেষ পর্যন্ত কারা অটল থাকবে আর কারা মাঝখান থেকে ছিটকে পড়ে যাবে আর কারা প্রথম থেকে যান নিয়ে পালাবে এগুলো সব আল্লাহ জানেন জিহাদের ময়দানে এসে কারা আসবে দুনিয়ার লুবে গণিমতের আশায় আর কারা নিজের গান মালকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করার জন্য আসে এদের তো আল্লাহ জানেনি সকলের অন্তরের খবর তিনি জানেন কিন্তু তিনি বাস্তবে কর্মের মাধ্যমে তা পরীক্ষা করে নেবেন কাজের মাধ্যমে পরীক্ষা করে নেবেন আল্লাহ বলছেন ওয়ালা ওয়ালানাবলুয়ান্নাকুম আমি তোমাদেরকে পরীক্ষা করতেই থাকবো আমি যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হতে পারি তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর পথে জিহাদকারী আর জিহাদের পথে অটল ধৈর্যশীল ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে আমি পরীক্ষা করতেই থাকবো এবং তোমাদের যাবতীয় অবস্থা আমি পর্যবেক্ষণ করব এখানে আল্লাহ সুবাহ এমন একটা কথা বলেছেন যে যে কথাটি ইমাম ইমানদার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না আল্লাহ সুবাহ সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে নিজের মাল এবং যান দিয়ে কে জিহাদের ময়দানে অংশগ্রহণ করল তার অন্তরের এই খবরটা আল্লাহ ছাড়ার কেউ জানে না আমরা অনেককেই হয়তো মনে করি যে সে এই পরিপূর্ণ সহি নিয়তি এই পথে এসেছে আমরা বাহ্যিক অবস্থাটা দেখি অন্তরের অবস্থা আমরা জানি না কিন্তু আল্লাহ তা জানেন কিন্তু আল্লাহ জানার ভিত্তিতেই তিনি ফায়সালা করবেন না তিনি কাজের ভিত্তিতে ফায়সালা করবেন এই কথাটাই বলছেন আল্লাহ জানেন কিন্তু আল্লাহ জানা সত্ত্বেও সেই জানার ভিত্তিতে তিনি ফায়সালা করেন না তিনি বাস্তব ময়দানে কাজের মাধ্যমে তিনি পরীক্ষা করেন জিহাদের ময়দানে কে অবতীর্ণ হয়েছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে আর এই জেহাদের পথে কে অটল থেকেছে চূড়ান্ত পর্যায়ে যারা আল্লাহ রেজামন্দির জন্য এই পথে আসে মূলত তারা শেষ পর্যন্ত যত কষ্টই হোক এর পথের উপর অটল থাকে আর যাদের সাময়িক কোনো উদ্দেশ্য থাকে তারা শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী এই কষ্ট সহ্য করতে পারে না তারা হঠাৎ করে আবেগের বশবর্তী হয়ে তারা আসতে পারে তোর জন্য অনেক কষ্ট ত্যাগ স্বীকারও করতে পারে এটা কিন্তু খুব কঠিন কাজ নয় এমনকি আবেগের বশবর্তী হয়ে হঠাৎ করে জীবনও কেউ দিয়ে দিতে পারে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ত্যাগ তিতিক্ষা কুরবানির কষ্ট সহিষ্ণুতা বিভিন্ন ধরনের লাঞ্ছনা অপমান এসব সহ্য করে জিহাদের পথে অটল থাকাটা এটা কোন মুনাফিকের কাজ নয় মুনাফিক কোনদিন এই দীর্ঘমেয়াদী কষ্ট সহ্য করতে পারে না এটা শুধুমাত্রই মুমিন এবং মুমিনের কাজ এটা মুমিন এটা করতে পারে কারণ তার যে নিয়ত সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে যে কষ্ট আছে সে জানে এর আর বুঝে শুনে এই কষ্টের পথটা সে গ্রহণ করেছে উদ্দেশ্য হল দুনিয়ার এই স্বল্পকালীন জিন্দিগিতে কষ্টের একটা শেষ আছে এরপর অনন্তকালের জন্য আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে সুখ শান্তি পাওয়ার একটা অন্তরে আশা আছে এই জন্য ওই পরকালীন অনন্তকালের সুখ শান্তির আশায় স্বল্পকালীন জিন্দিগির এই কষ্টগুলোকে অতি সহজ মনে করে নেয় মুমিন ব্যক্তি কিন্তু মুনাফিক তার তো নগদ পাওয়া দরকার এই জন্য যখন নগদ পায় না তখন বিভিন্ন ধরনের বাঁকা পথ তালাশ করে তখন মুসলিম জামার বিভিন্ন দুষ্টি কুজা শুরু করে এখান থেকে সরার জন্য বিভিন্ন বাহানা অন্বেষণ করে তার তো আর উপায় নাই তখন নিজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বাহানা আবিষ্কার করে অজুহাত তৈরি করে মিথ্যা বিভিন্ন ধরনের তত্ত্ব আদান প্রদান করে ফেতনা সৃষ্টি করার ষড়যন্ত্র করে এরা হলো মুনাফিকদের কাজ এই জন্য আল্লাহ এটা বলছেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করতেই থাকব জিহাদের ময়দানে মুমিন মুনাফিক সকলেই কিন্তু একসাথে সামিল হয়েছে মুমিনদের মধ্যে কিছু মুনাফিকও আছে স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সময়ও ছিল যারা বিভিন্ন জিহাদের বাহিনী বুক্ত হয়ে জিহাদ অংশগ্রহণ করত এমনকি কঠিন যুদ্ধ যেটা তবুকের যুদ্ধ সেই যুদ্ধেও বারো জন মুনাফিক অংশগ্রহণ করেছিল আল্লাহ সুবাহান এই কথা বলছেন তোমাদের সকলকে আমি পরীক্ষা করতে থাকব প্রকৃত পক্ষে কারা আল্লাহর পথে জিহাদকারী এবং আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে সেই জিহাদের ময়দানের সকল কষ্ট ত্যাগ এবং কুরবানিকে সহজে বরণ করে নিয়ে এর উপর ধৈর্য অবলম্বন করে সেই ব্যক্তিগুলোকে আমি আলাদা না করা পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষা করতেই থাকব জেহাদের এই দীর্ঘ পথে তারা এই কষ্ট সহিত সুতার মধ্যেও সেই জিহাদের পতাকা তোলে তারা প্রশান্তির সাথে অবস্থান করবে এই কণ্ঠকাকীর্ণ পথে তারা পদচারণা করবে থেমে যাবে না মুজাহিদগণ তাদের কর্ম সবসময় অব্যাহত রাখবে উদ্দেশ্যে পৌঁছার জন্য তারা কখনো থেমে যাবে না আল্লাহ বলছেন আমি এটা পরীক্ষা করতেই থাকব কারা মাছ পথে থেমে যায় আর মাঝখান থেকে ছিটকে পড়ে যায় আর কারা লক্ষ্যের উপর অটল থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে যায় এটা আমি বাছাই করা না পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষা করতেই থাকব এবং তোমাদের সকল অবস্থা আমি পর্যবেক্ষণ করব জিহাদের পথে গিয়ে কার কি তৎপরতা কে কোন ধরনের তৎপরতায় লিপ্ত তার অবস্থা কেমন তার পুরা রিপুট তার জীবন যাপনের তার চলার যাবতীয় সবকিছু আল্লাহ বলছেন সেবগুলো আমি পরীক্ষা করব যাচাই বাছাই করব এখানে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাব যে আল্লাহ সুবাহ আল্লাহর পথের মুজাহিদিনদের দিকে যেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সব সময় পর্যবেক্ষণ করছেন আল্লাহর কাছে তো যন্ত্রের দরকার নাই মানুষের বুঝার জন্য এই যন্ত্রের প্রয়োজন হয় কিন্তু আল্লাহ এমন ভাবে পর্যবেক্ষণ করছেন মুজাহিদিনদেরকে যে তাদের সকল অবস্থা তাদের ভালো অবস্থা মন্দ অবস্থা সবকিছু তিনি পর্যবেক্ষণ করছেন তাদের সকল কর্ম তৎপরতাগুলো তিনি পর্যবেক্ষণ করছেন সে তার সেই কর্ম তৎপরতা আল্লাহ সন্তুষ্টির জন্যই সীমাবদ্ধ রেখেছে আর কে এই কর্ম তৎপরতাকে আল্লাহ সন্তুষ্টির সাথে সাথে অন্য কিছুকে সংযোজন করেছে আল্লাহ সব কিছু পরীক্ষা করবেন কেউ যদি এর সাথে সাথে তার দুনিয়ার সুখ শান্তি আরামায়েশের পথটাকেও সুগম করে নিতে চায় জিহাদও করলাম আর জিহাদের পথে আসলে তো আল্লাহর পক্ষ থেকে রিজিকের গ্যারান্টি আছে সচ্ছলতার গ্যারান্টি আছে জিহাদের ময়দানে যারা অবতীর্ণ হয় তারা অর্থনৈতিকভাবে কষ্ট পাবে না আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন তারা তখন গণিমতের মাধ্যমে আনফলের মাধ্যমে তাদের প্রচুর পরিমাণে রিজিক পাবে কেউ যদি এই ওই রিজিক পাওয়ার আশায় উদ্দেশ্য জিহাদও করলাম আর দুনিয়ার সচ্ছলতাটাও আসলো তার নিয়তের মধ্যে দুইটাও থাকতে পারে এটা আল্লাহ ভালো করে পরীক্ষা করবেন আর কে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ায় কিছু পাওয়ার জন্য নয় শুধুই মাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছে এটাও আল্লাহ আলাদা করে নেবেন এজন্য আল্লাহর পথে মুজাহিদিনগণ সবসময় যেন তাদের নিয়তকে পরিশুদ্ধ রাখে নিয়তের বিশুদ্ধতার মাধ্যমে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে একই কষ্ট সহ্য করবে হয়তো অনেকজন কিন্তু সকলেই সমান বিনিময় পাবে না বিনিময়টা আসবে তার নিয়ত অনুপাতে কেউ হয়তো নিরুপায় হয়ে কষ্টে পতিত হয়ে গেছে আমি কথাটা যদি এমন ভাবে বলি এমন অনেক সাথী আছেন যারা হয়তো নিজের অসতর্কতাই হোক অজান্তেই হোক অনিচ্ছা সত্যিই হোক হয়তো অসহায়ের মতো বন্দী হয়ে গেছেন এখন আর করব কি বন্দী যখন হয়ে গেছি তাহলে আছি কিন্তু যদি তাদেরকে তাহুদ বন্দী না করত হত জিহাদের দ্বারে কাছে আর পাওয়া যেত না নিজেদের কে সম্পূর্ণ জিহাদ থেকে বিচ্ছিন্ন করে এই দুনিয়ার মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্য অনেকেই হয়তো চেষ্টা করত তার প্রেক্ষিগুলি আমরা দেখেছি অনেক পালিয়ে বেড়াচ্ছে জিহাদ থেকে চলে গেছে উদ্দেশ্য গ্রেফতার এড়ানো কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচতে পারিনি ওই পালানো অবস্থায় ধরা পড়ে গেছে মনে করছে যে মুজাহিদিনদের সাথে থাকলে তো ধরা পড়ে যাব এই সাথে থাকিনি সম্পর্ক রাখিনি বিচ্ছিন্ন হয়ে গেছে এরপর ধরা পড়ে গেছে অনেকেই সরাসরি কর্ম করতে গিয়ে ধরা পড়েছে আর অনেকেই পালাতে গিয়ে আত্মগোপন করতে গিয়ে জিহাদ থেকে পালিয়ে গিয়ে গ্রেফতার হয়েছে অনেকেই এখনো আছে যখন সাথীদের সাথে আছে তখন তো দেখা যায় আকিদা বিশ্বাস আমল সব ভালো কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর যখন সুযোগ পায় নিজের এই দুনিয়ার বৈশ্বিক জীবনের নিরাপদ ভোগ করার সুযোগ পায় তখন আর বাড়ি থেকে টেনে বের করা যায় না এটা তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আল্লাহ এই পরীক্ষাগুলো করবেন এই কথাটা এখানে বলছেন কারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের বিজয়ের উদ্দেশ্য নিয়ে নিজের যান মাল দিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে আর জীবনের শেষ পর্যন্ত এর উপর অটল থেকেছে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেই জেনে নেবেন বাছাই করবেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত তারা এটা বাছাই হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন আমার পরীক্ষা অব্যাহত থাকবে যদি ওই মুনাফেক এবং মুমিন উভয়ই একসাথে থাকে আর দুইটা গ্রুপ যদি আলাদা না হয় মুনাফিকরা যদি চিহ্নিত না হয়ে যায় তাহলে মুমিনদের মর্যাদা থাকে না এই জন্য তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আর তাদের সকল অবস্থাগুলো পর্যবেক্ষণ করবেন আমি এখানে আরেকটা কথা বলে রাখি যে আমাদের এরফার সাথীগণ সকলেই তানজিমের কাছে সমান পর্যায়ে একটা সাথীদের জন্য তাদের জীবন পরিচালনার যে একটা স্ট্যান্ডার্ড আছে সকলের জন্য একটা সুস্পষ্ট ইনসাফ ভিত্তিক আছে যদি দেখা যায় কোনো জায়গায় একজন সাথী দেখা যায় তার নিজের খাবারের জন্য মাসে একদিনও গুস্ত খেতে পারে না ওই সব সবজি ডাল এগুলো দিয়েই হয়তো মাছ তার কাটে আরেকজন দেখা যায় সপ্তাহে এক দুদিন গুস্ত খায় কিন্তু উভয়ের জন্য তো বাজেট সমান যদি এটা আমরাও জানতে পারি তার এমন উপায়ও নাই যে তার নিজের কোন উৎস থেকে আলাদা কোন উৎস থেকে সেটা আনার সুযোগ আছে এটাও নাই কিন্তু এরপরে যদি এমনটি করে তাহলে আমরা কি বুঝে নেব এটাকে বুঝতে কোনো অসুবিধা আছে এটা বোঝা যাবে যে নিশ্চয়ই তিনি এমন কোন উপায় থেকে কিছু আত্মসাপ করছেন তিনি আত্মসাপ করছেন নতুবা এটা পারতেন না এই ধরনের লোকও কিন্তু পেয়েছি এমন লোকও পেয়েছি তো আল্লাহ ভালো জানেন প্রত্যেকের অবস্থাটা আমরা যদিও কারো আভ্যন্তরীণ বিষয়গুলো অনুসন্ধান করে অনেক কিছু হয়তো আমরা জানতে পারবো না প্রকাশ্য যেগুলো আছে দৃশ্যমান যেগুলো আছে সেগুলোই আমরা জানতে পারবো কিন্তু আল্লাহ সুবহান কাছে গোপন কিছু নাই এই মুজাহিদিনদেরকে আল্লাহ এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ওয়ার্নিং দিচ্ছেন কেউ যদি নাও দেখে থাকে তুমি যদি এখানে কিছু তোমার পক্ষ থেকে বেশ কম করে থাকো তোমার অবস্থা আল্লাহর চুকের সামনে আছে তুমি যা কিছু করছো আল্লাহ দেখছেন কেউ তোমাকে দেখবে দেখলো না কোনোদিন প্রশ্ন করবে না তোমাকে কোন জিজ্ঞাসাবাদের সম্মুখীন তুমি হবে না কিন্তু তাহলে কি আল্লাহ সুবাহান ফাঁকি দিতে পারবে তা পারবে না আল্লাহ তোমাকে দেখছেন পর্যবেক্ষণ করছেন একজন মুমিন ব্যক্তি সে সর্বাবস্থায় নিজেকে হকের উপর প্রতিষ্ঠিত রাখে সে কখনো সুযোগ থাকা সত্ত্বেও না হক কর্ম করে না সুযোগ থাকা সত্ত্বেও সে আল্লাহর আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করে না সাথীদের সাথে কোনো না ইনসাফি করে না এটা এই জন্য যে সে জানে আল্লাহ আমাকে দেখছেন কেউ না দেখলো এই তাকুয়া তাকে পাহারা দেয় আল্লাহ সুবাহ এখানে এই বিষয়টা সতর্ক করে দিয়েছেন আমি তোমার অবস্থা পর্যবেক্ষণ করছি একদিকে যখন পরীক্ষা করতেই থাকবো অন্যদিকে তোমার সকল অবস্থাও আমি পর্যবেক্ষণ করছি সেহেতু আল্লাহর পর্যবেক্ষণ থেকে কেউ যদি নিজেকে একটু স্বাধীন মনে করে বেশি বুদ্ধিমান মনে করে বেশি সতর্ক মনে করে এমন কিছু স্বার্থ আদায় করে নেয় আর মনে করে এটা আমার বুদ্ধি বলে আমি করে নিয়েছি এর চেয়ে কত বড় বেকুপ তো আর কেউ হতে পারে না সে আল্লাহর পাক্কাওয়ের মধ্যে অবশ্যই পড়ে যাবে আল্লাহ এই সতর্ক বাণীটা এখানে প্রদান করেছেন তো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদকে সহিভাবে বুঝে শুনে আমরা গ্রহণ করি এবং সে অনুযায়ী যেন আমাদের জীবনকে গড়তে পারি আমিন কোন প্রশ্ন ছবি মানে মানে নাম বলা হবে আর ছবি তো বলা হয়নি হাদিসে বলা হয়েছে ওমাহাজার রাজুল এই ব্যক্তিকে ছবির কথা তো বলা হয়নি এটা কিভাবে আল্লাহ ভালো জানেন আল্লাহর কাছে কি কোনো কিছু অস্পষ্টতা আছে হ্যাঁ আল্লাহ বলছেন ওয়ামা হাজার রাজুল রাসুল্লাহ এটা বলে দিয়েছেন রাসুল্লাহ সাল্লামকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে এখানে ছবি নয় এটা আল্লাহ সুবাহ এটা দেখাতে পারেন আল্লাহর কাছে এটা কিভাবে দেখাবেন মানে এটা আল্লাহ ভালো জানেন আর রাসুল যেভাবে বলেছেন আমরা সেইভাবে এটা গ্রহণ করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে সাথী কাফেরদের ভালো বা সেবামূলক কাজের বিনিময়ে তারা কি কোনো যাদা পাবে প্রতিদানকারী পাপি কাফেরা যে ভালো কাজ করে ওইটা তো ওইখানে আলোচনা করে গেলাম তার এগুলো কিচ্ছুই পাবে না তারা এই এই লোকগুলো যে কাফের যারা তাদের বদলাটা দুনিয়ায় তারা পেয়ে যাচ্ছে এরা ভালো কাজের বদলাটা তারা দুনিয়ায় পাবে পরকালে কাফের মুর্শিকেরা কেউ কিছুই বদলা পাবে না দুনিয়ায় দেখা যায় অনেক সময় কাফের মুশ্রিকদেরকে ভালো স্বাস্থ্যের অধিকারী অর্থনৈতিকভাবে বেশি সচ্ছল আরাম আয়েসে থাকে তার রুখ সুখ নাই প্রচুর সন্তান আদি প্রচুর সম্পদ এ সবগুলো এটা আল্লাহ দুনিয়ায় তার ওই নিয়ামত যে হয়তো কোনো ভালো কাজ করেছিল তার বদলা হিসেবে আল্লাহ নগদ এখানে দিয়ে দিয়েছেন সে নগদই পেয়ে যাচ্ছে শত্রুদের সাথে কিংবা যেখানে আমার ক্ষতির আশঙ্কা রয়েছে সেখানে ইসলামী যে তাওরিয়া কথা বলে তাওরিয়া শব্দ তো কথা বলা না আচ্ছা যেখানে ক্ষতির আশঙ্কা আছে শত্রুদের সাথে কথা বলা ওই আমি ইসলামী তাওরিয়া শত্রুর সাথে তো এটা বৈধ শত্রুর সাথে এটা বৈধ তাওরিয়াটা তো অবশ্যই বৈধ আর বিশেষ করে জিহাদের ক্ষেত্রে তো এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে ইমাম ইবনে তাইমিয়া মজমুয়া ফতুয়ার মধ্যে একটি কথা বলেছেন যদি জিহাদের উদ্দেশ্যে যদি কুফফারদের কোনো বেশ ধারণ করার প্রয়োজন হয়ে পড়ে ওই বেশ ধারণ করাটাও আজীব এটা হলো কুফফারদেরকে ধোকা দেওয়ার জন্য আর যুদ্ধটার মূলতই একটি ধোকা হ্যাঁ এটা একটা কৌশল আমাদের সাথীদের ব্যাপারে বলছেন যে একটা সাথীরা যদি আপনি যদি তাকে পাঁচ হাজার টাকা বা পাঁচশো টাকা বাজেট দেন বা পাঁচ হাজার টাকা বাজেট দেন এখন এই বাজেটটা কি শহর এবং গ্রাম সর্বস্তরে কি এক সমান বাজেট না না না না আমাদের আলাদা করা আছে যদি আলাদা করা থাকে তাহলে গ্রাম অঞ্চলের যে বাজেটটা গ্রাম অঞ্চলে দুইটা হাইট আছে ওই হাইটে দেখা যাচ্ছে এক হাইটের মানে যে দায়িত্বশীল আছে তারা কোন কোন চলতেছে ডাউল ডাউল মানে চলতেছে আরেক হাইটে দেখলেন যে তথ্যের দেখা যাচ্ছে তারা মাঝে মাঝে কি সাতটা বা মাসে দুইবার গোস্ত খাইছে এখন এটা কি আমরা আসলে দায়িত্বশীল যারা থাকবে বা যারা আমাদেরকে মানে পর্যবেক্ষণ করবে ইয়ে, তারা কি আসলে সরাসরি জিজ্ঞাসা করবে যে তোমরা কিভাবে এই মানে কষ্ট খাইলে নাকি আমরা এখানে অনুমান করে তাদেরকে মন্তব্য করবো দেখা যাচ্ছে যে তারা একদিন কম খাইল আমি তো বলেছি এই কারণে যে এটা তো একটা জিনিস আছে কেউ একটা সঞ্চয় করে একদিন সঞ্চয় করে তার বাজেট থেকেই একদিন ভালো খাইলো তিন দিন খুব বেশি খারাপ খাইলো একদিন ভালো খাইলো এগুলো তাদের বাজেটের ব্যাপার ওটাতে কিছু আসা যায় না কিন্তু বিষয়টা হলো বিষয়টা এখানে নয় বিষয়টা হলো একই ব্যক্তি দেখা যায় সারা বছর সে ভালো খায় একই ব্যক্তি দেখা যায় সে তার অভ্যাসটাই হাট বাজার করে অন্য সাথীরা দেখে বাজারে গিয়ে সে আঙ্গুর কিনে আপেল কিনে গোষ্ঠের কলিজাটা আগে দেখে কিনে ওই গরুর গোষ্ঠের কোন অংশটা খুব স্বাদ হয় ওখান থেকে এই গোষ্ঠটা কিনে অন্য সাথীরা দেখে তারা ভাবে যে আমাদের সকলের সমান বাজেট আমরা তো এটা এক মাসও পাই না সে রেগুলার সারা বছরই কেমনে খায় আমি ওই কথাটা বলেছি তা সেটা কোন সাথে কোনো জায়গায় যে সেভ করে আর আলাদা একদিন ভালো খেলে ওইটাতে সমস্যা নাই এটা তাদের স্বাধীনতা এটা তো বাজার দেওয়া আছে এই নারীদের ব্যাপারে এখন যে যুদ্ধের ময়দানে মানে নারী শিশুটিকে হত্যা করা নিষেধ এখন কি আমরা যদি এখন হামলা করি এখানে বা কোন আক্রমণ করি সরাসরি এখানে কোনো মানে বাধা আছে কিনা এখন বিষয়টা হলো যে যে নারীদেরকে মারতে নিষেধ করা হয়েছে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে নয় তাদের বাড়ি ঘরে গিয়ে মারতে নিষেধ করা হয়েছে যুদ্ধের ময়দানে যে নারীদেরকে পাওয়া যাবে সেই নারীদের ব্যাপারটা হলো যে রাসুল্লাহ সাল্লাহাম নিষেধ করার কারণটা ছিল এই নারীরা তো একটা সম্পদ এই সম্পদটা নষ্ট করবা কেন এটা হবে গণিমত মুসলমানদের এটা মুসলমানদের গণিমত এটা তোমরা শেষ করে দেওয়া কেন এই কারণে নিষেধাজ্ঞাটা এখানে এখন বর্তমান অবস্থা যেমন যে তোমার এই গণিমত হিসাবে এগুলার নেওয়ার মতো সুযোগ নাই তখন কি করতে হবে এরা ময়দানে জিহাদ মানে জিহাদের ময়দানে সামনাসামনি মোকাবেলায় এরা যুদ্ধের ফিল্ডে আছে এদের মারতে সমস্যা নাই এদের যুদ্ধের ময়দানে তারা আসছে বাড়ি ঘরে গিয়ে এদেরকে মারা যাবে না সাধারণ না এরা ইসলামের প্রতিপক্ষ শক্তি প্রকাশ্যভাবে তারা ইসলামের বিপক্ষে তাদের আকিদা বিশ্বাসগুলোকে তারা কুফটিটাকে প্রকাশ্য তারা নিয়ে আসছে এবং এদেশের মুসলিম নারীদেরকেও তারা পথ হারা করছে এরা কাফিরের সোলজার গতকাল সাহেব হাসানুল্লাহ বলছে এই দেশের জঙ্গিবাদের মোরল থেকে খবর দেওয়া হবে হ্যাঁ। তো প্রশ্ন তো শেষ মনে হয় না সুবাহ